আল্লাহ আল্লাহ বোল বন্দে আল্লাহ আল্লাহ বো দিদার এলাহি পেতে হলে দিদার এলাহি পেতে হলে আগে মনের দরজা খোল আল্লাহ আল্লাহ বল বন্দে আল্লাহ আল্লাহ বল আপনারা শুনছেন রফিকুল্লাহ সাদি এইচ এম কামাল ও এইচ এম শফিক আনসারের কণ্ঠে আল্লাহ আল্লাহ বোন এক্সক্লুসিভ বাই দামামা শিল্পী গোষ্ঠী মনের দরজা খোল আল্লাহ আল্লাহ বন্দে আল্লাহ আল্লাহ বল اللہ اللہ بول بندے اللہ اللہ بول যেই নাম জপে সৃষ্টির সবে মিটায় তাদের মনের জ্বালা মিটায় তাদের মনের জ্বালা মিটায় তাদের মনের জ্বালা সেই নাম জপে কাটিয়ে দে না তোর জীবনের সারা বেলা তোর জীবনের সারা বেলা তোর জীবনের সারা বেলা যেই নাম জপে সৃষ্টির সব মিটায় তাদের মনের জ্বালা সেই নাম জপে কাটিয়ে দে না তোর জীবনের সারা বেলা আল্লাহ প্রেমের প্রেমিক হতে اللہ میرے پریمی کوتے اللہ پر میرے پریمی کوتے مچھ دنیا داری بو اللہ اللہ او بندے اللہ اللہ بو اللہ اللہ او بندے মনের বাগানকে সাজার বন্ধু তারি প্রেমের ফুল দিয়ে তারি প্রেমের ফুল দিয়ে তারি প্রেমের ফুল দিয়ে আধার জীবনকে কর উজালা তারি নূরের আলো দিয়ে তারি নূরের আলো দিয়ে তারি নূরের আলো দিয়ে মনের বাগান সাজার বন্ধা তারি প্রেমের ফুল দিয়ে আধার জীবনকে কর উজালা তারি নূরের আলো দিয়ে এই দুনিয়ার সবই নকল সবই নকল এই দুনিয়ার সবই নকল তিনি আদি আসল আল্লাহ আল্লাহ বল বন্দে আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল বন্দে আল্লাহ আল্লাহ বল দিদার এলাহি পেতে হলে দিদার এলাহি পেতে হলে আগে মনের দরজা খোল আল্লাহ আল্লাহ বল বন্দে আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল বন্দে আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল বন্দে আল্লাহ আল্লাহ বল